بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله الطيبين وأصحابه الطاهرين আজকের মোবারক ইসলামী মহাসম্মেলনের মহতরম সভাপতি হজরত আল্লামা মৌলানা ইসাক সাহাব দামদ জালাল শফকাতিহীন হজরত ওলামাই কারাম সম্মানিত মুরব্বীগণ দিন দরদি মুসলমান ভাইয়া আল্লাহ পাক সুবাহানু ও তালা পবিত্র কোরআন শরীফে বলেন বিসমিল্লাহ রহমান রাহিম ইউরিদুন আল ইউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন আল্লাহ পাক বলেন ইসলামের বাতি দীপশিকা বাতিল শক্তি কুফরি শক্তি ফু নিভিয়ে দিতে চাইবে আল্লাহ পাক বলেন কেয়ামত পর্যন্ত আমি ইসলামের বাতি জ্বালিয়ে রাখবো আল্লাহ মুতিমনৌরিহি ওলৌকারি হাল মুশরিকুন ওলৌকারি হাল কাফিরুন কাফের এবং মুশরিকের বিরোধিতা সত্ত্বেও ইসলামের বিজয় পতাকা কেয়ামত পর্যন্ত আকাশে উড্ডীন থাকবে ইনশাল্লাহ বিশ্ব ব্যাংক নামে একটা ব্যাংক আছে ওয়ার্ল্ড ব্যাংক আমাদের খবর নাই এটাই হচ্ছে আফসোস দুই হাজার দশ সালের আগস্ট মাসে তারা ঢাকা একটি সেমিনার করেছে আমার নিজেরও খবর নাই আমাকে মৌলানা ইসা শাহিদি যিনি ফার্সি লোকত লিখেছেন যিনি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কিছুদিনের জন্য ফার্সি প্রফেসর ছিলেন অনেক বড় আলেম কাজী নজরুল ইসলামের ইসলামী কবিতাগুলো ফার্সিতে তর্জমা করেছেন আমার দোস্ত রেডিও তেহরানের চাকরি করেছেন এখানে বেসিতে আছেন কাজী নজরুল ইসলামের ইসলামী কবিতাগুলো মন্তাখাব selected points of Kazi Nazrul Islam ফার্সিতে তর্জমা করে যখন ইরানে গেল ইরানের লোকেরা বললো মা বাংলা ভাষায় এত বড় কবি যার কবিতা বললে মোল্লা জামির কথা মনে পড়ে শেখ সাদির কথা মনে পড়ে উর্ফির কথা মনে পড়ে এত বড় কবি বাংলাদেশে আছে আমরা তো জানতাম না মৌলানা ইসা সাহেদ আমাকে টেলিফোন করে বলে বিশ্ব ব্যাংক কমি মাদ্রাসা নিয়ে একটা প্রশ্ন করেছে আপনি আপনার হাতে কি এই পত্রিকা পড়ছে আমি বললাম আফসোস আমি তো সেই পত্রিকা পড়ি নাই তিনি বলেন আপনি ইন্টারনেটে ঢুকেন আমি আপনাকে তারিখ দিচ্ছি অগাস্ট মাসে তারিখটা ঠিক আমার এই মুহূর্তে মনে হয় অগাস্ট মাসে জনকণ্ঠে সে খবর আছে ওখান থেকে বের করলাম আর কাইপ থেকে বের করলাম বের করে দেখি ওয়ার্ল্ড ব্যাংক বাংলাদেশে হোটেল শ্যারাটনে সেমিনার করেছে এবং তারা জরিপ চালিয়েছে বাংলাদেশে সারা বাংলাদেশে তারা জরিপ চালিয়েছে চারশোটা মাদ্রাসা তারা বলছে আমরা চারশোটা মাদ্রাসায় জরিপ চালিয়েছি নয় হাজার ছাত্র ছাত্রীর সাক্ষাৎকার নিয়েছি এমনকি বাড়িতে বাড়িতেও আমরা গেছি গিয়ে তারা বলছেন কমে মাদ্রাসায় নিচের দিকে যে গণিত পড়ানো হয় অঙ্ক অথবা ইংরেজি পড়ানো হয় গণিতে বিরাশি পার্সেন্ট আশিতে গণিতে বিরাশি ইংরেজিতে আশি শতাংশ শিক্ষক তাদের কোনো প্রশিক্ষণ নাই তাদের কোনো ট্রেনিং নাই তারা যে অঙ্ক করায় নিচের দিকে যে অঙ্ক করায় দিয়াতে নুরানিতে তারা যে ইংরেজি পড়ায় তাদের কোনো ট্রেনিং নাই কোনো প্রশিক্ষণ নাই এবং তারা আরো বলছে প্রশ্ন করেছেন কয়েকটা বিশ্বব্যাংক এক নম্বর প্রশ্ন এ সমস্ত কমে মাদ্রাসা যারা চালায় তারা টাকা পায় কোথায় অর্থায়ন করতে হয় দুই এই মাদ্রাসায় কি পড়ানো হয় সরকারও জানে না দুনিয়ার মানুষও জানে না তিন বাংলাদেশে যত বোমাবাজি বিচারক হত্যা এর পিছনে আসামিদের ভিতরে মাদ্রাসার ছাত্র আছে খাতা পরীক্ষা করে দেখা গেছে খাতাতে নাম আছে কম ক্লাসে হাজির আছে বেশি পাঁচ সমাজের দরিদ্র মানুষরা কমে মাদ্রাসায় পড়ে ছয় সরকারের নিরবতার কারণে গভর্নমেন্ট নীরব থাকার কারণে যুগে যুগে government again not only this government শুধু এ গভর্নমেন্ট নয় আগের গভর্নমেন্ট যারা গেছে নিরবতার কারণে ওয়াজ মাহফিল তফসির মাহফিল ইসলামী সম্মেলন বেশি হয়ে যাচ্ছে পৃথিবীর বুকে একমাত্র ইন্দোনেশিয়া একমাত্র দেশ যেখানে ওয়াজ বেশি হয় ইন্দোনেশিয়ার পরে বাংলাদেশ এখানে ওয়াজ সম্মেলন আন্তর্জাতিক সম্মেলন তফসির মাহফিল হালকা ইজিকির হয় এই নিরবতার কারণে মানুষের ভিতরে ইসলামের চেতনাবোধ বৃদ্ধি পাচ্ছে এবং এ সমস্ত কমে মাদ্রাসার উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নাই আমি জাগরণ পত্রিকায় এটা এখান থেকে বের হয় এ রাউজান থেকে বের হয় এক্ষণে বের হয়েছি পাঁচ টাকা করে এটা কিনবেন এখানে আমি একটা আর্টিকেল লিখেছি বিশ্ব ব্যাংকের বেয়াদবির জবাব দিয়েছে পত্রিকায় কমে মাদ্রাসার অর্থায়নের উৎস বিশ্ব ব্যাংকের প্রশ্ন প্রশ্নের জবাব দিয়েছি এর আগেও বিশ্ব ব্যাংক বিশ্ব ব্যাংক হচ্ছে আন্তর্জাতিক ইহুদের দালাল বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা কারো করদ্রাজ্য নই আমরা কারো আশ্রিত রাষ্ট্র নই আমরা নেপাল নই ভুটান নই সিকিম নই স্বাধীন সার্বভৌম দেশে বাস করি তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এ পতাকা বিশ্ব ব্যাংক দেশের পঁচাশি ভাগ মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়ে বেয়াদবি করার সাহস করতে পায় বিশ্ব ব্যাংকে জবাব দিতে হবে এবং কিছুদিন আগে দুই সালের মার্চ মাসে বিশ্বব্যাংক আরেক কথা বলেছিল তারা বলছে তখন ভালো কথা বলছে কমি মাদ্রাসার মোট ব্যয়ের যত খরচ হয় ওস্তাদের বেতন ছাত্রদের খাবার কিতাব খরচ মোট খরচের মোট টোটাল এক্সপেন্ডিচারের সাতান্ন ভাগ ফিফটি সেভেন পার্সেন্ট মানুষ দে নিজেরা দে অথবা পাবলিক দে এবং সরকারের কোনো সাহায্য ছাড়াই এই মাদ্রাসার অবকাঠামোগত উন্নতি সাধিত হয়েছে বিশাল বিশাল বিল্ডিং এমারত এগুলো সরকারের কোনো সাহায্য নাই এবং নিচের দিকে দেখা যায় মেয়েরাও মাদ্রাসায় পড়ছে এবং বিশ্ব ব্যাংকের রিপোর্টের ইংরেজি ইংরেজি তত্ত্ব private donations account for fifty seven percent of the money spend on running Qawmi madrasa which confirms the popular believes that this types of institution survive under community patronage and donation from Muslim household এদেশের মুসলমানদের শত স্ফূর্ত চাঁদার ভিত্তিতে কমি মাদ্রাসা বাংলাদেশের বুকে টিকে আছে এটা বিশ্ব ব্যাংকের কথা এবং Qawmi madrasa in Bangladesh are also becoming increasingly feminised Qawmi মাদ্রাসার ভিতরে কিছু মাদ্রাসা আছে মাদ্রাসাতুল বানাত মহিলা মাদ্রাসা অথবা বালক মাদ্রাসা হলেও নিচের দিকে নুরানের দিকে মাদ্রাসা বালিকা পড়ে বিশ্বব্যাংক বলছে যে ছোট ছোট বালিকাদেরকেও তারা তালিম দিচ্ছে আমরা এ খবর খুব আগ্রহ করে ছেপেছিলাম কিন্তু বাংলাদেশের একজন মন্ত্রীর উপস্থিতিতে বিশ্ব ব্যাংক দুই সালের আগস্টে হোটেল সারাটার যে মিটিং করলো তারা প্রশ্ন তুলেছে কমি মাদ্রাসা চলে কিভাবে আমরা স্পষ্ট করে বলতে চাই হাজার হাজার কমি মাদ্রাসা বাংলাদেশে আছে আগামী দিনে আরো বাড়বে সব মাদ্রাসা চালায় আল্লাহ তালা মহান আল্লাহ রব্বুল ইজতের অফুরন্ত দয়া বরকতে রহমতে দেশের বৃহত্তর মুসলিম জনগোষ্ঠী কমিউনিটি পেট্রোলাইজ এদেশের মুসলমানরা টাকা দিয়ে পয়সা দিয়ে বুকের তাজা রক্তে দিয়ে কমে মাদ্রাসাকে চিনতে রেখেছে টাকা কোথেকে আসে বিশ্বব্যাংক বিশ্বব্যাংকে আমরা বলি এদেশের জনগণ হচ্ছে কমে মাদ্রাসার প্রাণ শক্তি জনগণের টাকা দিয়ে কমে মাদ্রাসা চলে পাবলিকের এত বড় ইমারতের জন্য এক পয়সাও সরকারের খরচ নাই কি শিক্ষা হয় তারা জানে না আমরা তো স্পষ্ট করে বলেছি সমস্ত কবে মাদ্রাসার দরজা খোলা door of all the madrasa remain open for all যে কোনো মানুষের জন্য দরজা খোলা যে কোনো সব আপনারা দেখতে পারেন কি তালিম হয় যেখানে বিশ্ববিদ্যালয় কলেজ বছরের পর বছর বন্ধ মারামারি কিনাকিনির কারণে সেখানে কমে মাদ্রাসা স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ছাত্রদের মারামারির কারণে একদিনের জন্য বন্ধ হয় নাই সন্ত্রাসের বিন্দু মাত্র লেশ কমি মাদ্রাসার চার সীমার ভিতরে নাই দরজা খোলা বিশ্ব ব্যাংকের ডিরেক্টর বিশ্ব ব্যাংকের বাংলাদেশের প্রতিনিধি বিশ্ব ব্যাংকের গভর্নরকে আমরা বাংলাদেশের হাটাজারি পটিয়া জিরি নানুপুর লালবাগ নাজিরহাট এ বড় যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা ভিজিট করার জন্য দাওয়াত দিচ্ছি দরজা খোলা এসে দেখুন কি তালিম হয় তারা বলছে কি তালিম হয় আমরা জানি না বিচারক হত্যা আমরা চ্যালেঞ্জ করি বাংলাদেশে যে দুজন বিচারক মারা গেছেন বোমার আঘাতে তাদের সাথে কমে মাদ্রাসার কোনো সম্পর্ক নাই যারা মারছে বোমা তাদের বিচার হোক তাদের বিচার হচ্ছে তার সাথে কমে মাদ্রাসার কোনো ছাত্রের সম্পর্ক নাই এটা কমে মাদ্রাসার ভিতরে জঘন্যতম অপবাদ এটা বিশ্ব ব্যাংকে প্রত্যাহার করতে হবে খাতার চেয়ে ছাত্র সংখ্যা বেশি খাতার চেয়ে ছাত্র সংখ্যা বেশি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা হতে পারে যে কোনো মাদ্রাসায় হয়তো যেখানে স্কুলে কলেজে ছাত্র সংখ্যা আছে বেশি আসলে নাই খাতায় বেশি রেকর্ডে নাই কিতাবে আছে গোয়ালে নাই বাংলা একটা প্রবাদ আছে কিতাবে আছে গোয়ালে নাই খাতায় আছে আসলে নাই কমি মাদ্রাসা এত বেশি পপুলার যে খাতায় না থাকলেও মানুষ আলম হাসল করার জন্য মাদ্রাসায় আসে এই জন্য বৃদ্ধি হতে পারে অথবা অন্য কোনো কারণে হয়তো নতুন কিছু ভর্তি হয়েছে কিন্তু এটা সব বেলায় সত্য নয় তারা বুঝাতে চাচ্ছে যে কমে মাদ্রাসা এমন কিছু ছাত্র আছে যাদের নাম রেজিস্টারে নাই এটা বিচ্ছিন্ন ঘটনা আমার জানা মতে যত মাদ্রাসা নামি দামি পপুলার মাদ্রাসা আছে প্রত্যেকের আইডেন্টিটি কার্ড আছে প্রত্যেকের আলাদা ফরম আছে সেই ফরমের উপর মোহতামের দস্তহত আছে রেজিস্টারে তার নাম আছে উপস্থিত বেশি হয়তো অনেকে হারে যে ক্লাস করতেছে এমনও হতে পারে আমি যখন কমি দারুল মারিফের শিক্ষক ছিলাম পটিয়া মাদ্রাসার শিক্ষক ছিলাম আমার ক্লাসে অন্যান্য জমাত থেকে অন্যান্য ক্লাস থেকেও এসে ছেলেরা বসত এখন বিশ্বব্যাংক গিয়ে যদি বলে খাতায় আছে কুড়ি জন চল্লিশ জন বসছে কেন এরকমও তো বেশি হতে পারে আমাদের ক্লাসে অংশগ্রহণের জন্য বাইরে থেকেও তো আসে অন্যান্য ক্লাস থেকে তো আসে কিন্তু কমি মাদ্রাসা যারা ভাত খায় যারা এলম হাসিল করে তাদের প্রত্যেকের ফরম আছে তাদের প্রত্যেকের দাখেলা ইমতেহান আছে মোহতম সাহেবের দস্তবত আছে এ জাতীয় হালকা কথা বলে কমে মাদ্রাসাকে হেয় করা যাবে না সরকারের নিয়ন্ত্রণ নাই আমরা স্পষ্ট করে বলি কমে মাদ্রাসা একটা বিশেষায়িত মাদ্রাসা স্পেশালাইজড এডুকেশন সরকারের নিয়ন্ত্রণ ছাড়া ভারতের দারুল্লম দেওবন্দের উপরে মনমোহন সিংয়ের নিয়ন্ত্রণ নাই মোজারুলম সাহারানপুরের উপরে ভারতের প্রাইম মিনিস্টারের নিয়ন্ত্রণ নাই মাদ্রাসা আমিনের উপরে নাই কলিকাতা আলিয়া মাদ্রাসার উপর আছে কমে পৃথিবীর যেখানে কমে মাদ্রাসা আছে তার উপরে সরকারের নিয়ন্ত্রণ নাই এটা কমে মাদ্রাসার বৈশিষ্ট্য তবে একথা আমরা নির্দ্বিধায় বলি বাংলাদেশ স্বাধীন হয় আজ থেকে চল্লিশ বছর এদেশের মাটি এদেশের জাতীয় পতাকা এদেশের স্বাধীনতা এদেশের সার্বভৌমত্বকে কৌমি মাদ্রাসারা আন্তরিকভাবে মোহাব্বত করে স্বাধীনতার চল্লিশ বছরের ভিতরে মূল দ্বারার কোন আলেম দেশের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে সার্বভৌমতের বিরুদ্ধে দেশের ইন্টারেস্টের বিরুদ্ধে কোনো কাজ করেছে সিঙ্গেল ইনস্টেন্স কেউ দেখাতে পারবে না সরকারের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণের বাইরে আলাদা শিক্ষাধারার নাম কমে মাদারেস দর্শনে যাবে আমাকে M A pass PhD pass করাতে মাদ্রাসাটা বাদ দিলে একেবারে ক্লাস ওয়ান দাখিল থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত বাংলাদেশ গভর্নমেন্টের কোটি কোটি টাকা খরচ হয়েছে কমে মাদ্রাসা থেকে যত মহাদ্দিস মুফতি আলেম ওয়াইএস খতিব লেখক মুতারজিম তৈরি হয় তার জন্য গভর্নমেন্টের এক পয়সাও খরচ নাই বিনা পয়সায় এতগুলো মেধার শ্রম বাংলাদেশ পাচ্ছে এটা তো আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করার কথা এবং আমরা কমে মাদ্রাসার সনদের স্বীকৃতি চাই হিন্দুস্তানে যদি কমে মাদ্রাসার সনদের বিয়ের মান থাকে পাকিস্তানে যদি এম এর মান থাকে সাতাশি ভাগ মুসলমানের দেশে কমে মাদ্রাসার সনদের মান থাকবে না কেন আমাদের দাবি হচ্ছে অবিলম্বে কমে মাদ্রাসার সনদের এম এর সমমানের স্বীকৃতি দেওয়া হোক কোন নিয়ন্ত্রণ নাই সিলেবাসের উপর হাত দেওয়া যাবে না মাদ্রাসার তনজিমের উপর কোনো হাত দেওয়া যাবে না দর্শে নিজামের উপর কোনো হাত দেওয়া যাবে না স্বীকৃতি এভাবে দিতে হবে পাকিস্তান এবং ভারতে যেভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এভাবে এভাবে পাকিস্তানে তো আরো সুযোগ এক সময় ছিল শাহাদুল আলমিয়া তাহাদা বেফাকেল মাদারেস বেফাকেল মাদারেসের অধীনে যারা শাহাদুল আলমিয়া পাবে তারা এম এ আরবি এম এ ইসলামকে স্টাডিজের সমমান পাবে জিয়াউলক যাওয়ার সময় আলেম লাগে জিয়াউল পাকিস্তানের প্রেসিডেন্ট সেনাবাহিনী প্রধান জেনারেল জিয়াউল হকের বাবা আলেম আলেম হওয়ার কারণে সবসময় পকেটের ভিতরে কোরআন শরীফ রাখতেন বাংলাদেশে এসেছেন এর সাদের আমলে মাগরীবের টাইম এরশাদের পাশে বসেছেন পার্লামেন্টের ভিতরে তিনি প্রেসিডেন্টকে বললেন স্পিকারকে নোট দেন মাগরীবের নামাজের বিরতি দিতে বলুন আমরা নামাজ পড়ব আলেমের ছেলে এই জন্য আলেম লাগে দুনিয়াতে আলেম আছে বলেই আজও মসজিদের মিনারা থেকে আজানের আওয়াজ শুনি আমার এই দেশে ফজর হয় মসজিদের মিনারার আজানে আমরা রাত শুরু করি মাগরীব মিনারার মুয়াজিনের আজান দিয়ে তিনি যখন মারা গেলেন জেনারেল জিয়াউল হক তার বুকের ভিতরে কোরআন শরীফ পাওয়া গেছে তিনি যাওয়ার সময় আইন করে গেছেন এই এই মাদ্রাসা থেকে তারা দাওরা হাদিস পাশ করবে বেফাকুল মাদারিস লাগবে না করাচি দারুলুম বিন্নরি টাউন খারুল মাদারিস মুলতান জামিয়া শফি আলাহুর আকোডা খটক কিছু মাদ্রাসার নাম করে গেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাশ করে দিয়েছেন এই সমস্ত মাদ্রাসা থেকে দাওরা হাদিস সনদ নিলে তারা সরাসরি এম এর মর্যাদা পাবে এটা এখনো বলবৎ আছে আমি বাংলাদেশ সরকারের কাছে বিনীত আবেদন জানাই দেরি না করে কমে মাদ্রাসাকে অবিলম্বে স্বীকৃতি দেওয়া হোক সরকারের নিয়ন্ত্রণ ছাড়া কোনো নিয়ন্ত্রণ নাই নিয়ন্ত্রণ বহির্ভূত নিয়ন্ত্রণ মানে কি নিয়ন্ত্রণ মানে আমরা যেভাবে কলেজে ইউনিভার্সিটিতে স্কুলে নিয়ন্ত্রণ মানি কমে মাদ্রাসার ধারা আলাদা বৈশিষ্ট্য আলাদা এক পয়সাও সরকারের খরচ নাই সরকারের কাছ থেকে তারা এক পয়সাও নেয় না এক এক বিল্ডিং হচ্ছে আল্লাহ পাক আল্লাহ পাকের অফুরন্ত রহমত হচ্ছে যুগ যুগ ধরে এভাবে চলে আমি দারুলম দেওবন্দি গিয়ে গেছি গিয়ে দেখেছি আমার অন্তরের ভিতরে দারুলমের যে মহাব্বত যে উলফত যে বকার ছিল আমি বজাতে হত সরাসরি দারুলম দেওবন্দি গিয়ে আমার আমার দারুলম সম্পর্কে আমার ধারণা আমার মহাব্বত দারুলুমের মর্যাদা আরো কোটি গুণ বৃদ্ধি পেয়েছে চারিদিকে লেখাপড়া কল আল্লাহ কল রসুল কেউ কিতাব লিখে কেউ কিতাব বাঁধে কেউ কিতাব ছাপায় সব জায়গায় দর্শন দৃশ এক এলমি মাহুল হিন্দুস্তানের বুকে মেসালিয়া দ্বারা মেডিকেল কলেজে পড়লে ডাক্তার হয় ইঞ্জিনিয়ারিং কলেজে পড়লে ইঞ্জিনিয়ার হয় টেক্সটাইল কলেজে পড়লে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হয় কৃষি কলেজে পড়লে এগ্রিকালচারিস্ট হয় দাঁতের কলেজে ডেন্টাল কলেজে পড়লে দাঁতের ডাক্তার হয় কমে মাদ্রাসায় পড়লে লম্বা জুব্বা গায়ে দেওয়া মৌলানা হয় কোনো আধুনিকতা নাই নো আধুনিক নো যুগ উপযোগী এই যুগ উপযোগী এবং আধুনিকতার কথা বলে নিউ স্কিম মাদ্রাসায় দেশে বন্ধ করে দেওয়া হয়েছে আবার কমে মাদ্রাসাকে আধুনিক করতে চায় আল্লাহর ওয়াজতে বেশি আধুনিক করতে দেন না আল্লাহ ইকবাল বলেন ইস মাদ্রাসাও কো ইন মাদ্রাসাও কো আপনি হালত পে ছোট দো এরা নিজেরা নিজেরা চলুক এদের উপর হাত দিলে অসুবিধা আছে বেশি আধুনিক হয়ে গেলে হাদিস পড়াবার লোক পাওয়া যাবে না আমি সরকারি মাদ্রাসায় চার বছর প্রভাষক হিসেবে কাজ করেছি কলেজে আসার আগে আলিম ফাজিমেল ছাত্রদের মুখে দাঁড়িয়ে নাই কথা নাই কলেজে এসে যখন ছাত্র ভর্তি করাই বিয়েতে অনার্সে ফার্স্ট ইয়ারে দাখিল পাস আলেম পাস কিচ্ছু নেই কিচ্ছু নেই বল্লাহি এই দেশের মুসলমান আলেম চায় সুন্নতের বাস্তব নমুনা সহ আলেম চায় এবং সে আলেম তৈরির কারখানা হচ্ছে কমি মাদ্রাসা অতএব যুগ উপযোগিতার নামে সময় উপযোগিতার নামে আধুনিকের নামে বিজ্ঞান মনস্কতার নামে কমি মাদ্রাসাকে শেষ করে দিবে এদেশের মুসলমানরা সেটা বরদাস্ত করবে না গরিবের ছেলেরা মাদ্রাসায় পড়ে অসুবিধা কি গরিবের ছেলে মাদ্রাসায় পড়লে শুধু গরিবের ছেলে বলে উপহাস করার অসুবিধা কি এদেশের অধিকাংশ মানুষ গরিব পনেরো কোটি মানুষের ভিতরে পাঁচ কোটি মানুষ তিন বেলা ভাত খেতে পারে না পঁয়তাল্লিশ ভাগ মানুষ দারিদ্র সীমার নিচে এত গরিবের দেশ বৈদেশিক সাহায্য নিয়ে চলি তো গরিবের ছেলে তো পড়বেই তবে সব সবাই গরিবের ছেলে একথা বলার অবকাশ নাই গরিবের ছেলে তো বিশ্ববিদ্যালয়ে পড়ে কলেজে তো গরিবের ছেলে পড়ে এমন এমন ছেলেও মাদ্রাসায় পড়ে তাদের জামা জুব্বা শিলাতে যে টাকা খরচ হয় এক জুব্বার পশা দিয়ে এক বছরের শার্ট সিলানো যাবে স্কুলের কলেজের এরকম এরকম দামি জামা মাদ্রাসার ছেলেরাও গায়ে দেয় তারা যে সেন্ট্রাল পড়ে আমি অনেক সময় স্যান্ডেলের দিকে দেখি এগুলো কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চোখেও দেখে নাই অতএব গরিবের ছেলে পড়ে বলে উপহাস করার কি আছে এত এটা তো গরিব দেশ গরিবের ছেলেরাই ইসলামকে বুকের তাজা রক্ত দিয়ে চিন্তা রেখেছে সরকারের নিরবতার কারণে এই দেশে ওয়াজ মাহফিল বেশি হয় ইন্দোনেশিয়ার পরে বাংলাদেশের স্থান ওয়াজ মাহফিল তফসির মাহফিল জিকির মাহফিল সিরাত নবী মাহফিল ইসলামের সম্মেলন বেশি হয় আমার কলিজার ভিতরে বিদ্রোহের আগুন জ্বলে বিশ্ব ব্যাংকের কি অধিকার পঁচাশি ভাগ মুসলমানের দেশে মাহফিল বেশি হয় সরকারের নিরবতার সুযোগ নিয়ে মাহফিল বেশি করে এই বেয়াদবি সহ্য করার মতো নয় আমরা দাবি জানাচ্ছি আজকের এই গহিরা ইসলামী সম্মেলন থেকে দাবি জানাই বিশ্ব ব্যাংকে ক্ষমা চাইতে হবে মাহফিল একটা নয় ধারাবাহিকভাবে মাহফিল চলবে একদিন নয় বছরের মতো সত্তর বার মাহফিল চলবে বিশ্ব ব্যাংকের চাঁদা নিয়ে কোন মাহফিল চলে না বাংলাদেশে ইনশাআল্লাহ এদেশের মুসলমানদের চাঁদা টাকা পয়সা নিয়ে মাহফিল চলে এখানে বিশ্ব ব্যাংকের অনুদান নাই বিশ্ব ব্যাংকের মাথা ব্যথা কেন সরকার নীরব সরকারকে বলছে যে আপনারা ইম্পোজ করেন যে আইন কড়াকড়ি করেন মাহফিল করা যাবে না এটা মুসলমানদের এই সাতাশি ভাগ মুসলমানদের এই দেশে আমাদের দাবি হচ্ছে মাহফিল একটা নয় হাজারটা মাহফিল হবে দুই হাজার দশে যা হয়েছে আগামী দুই হাজার এগারো সালে আর ডবল হবে বিশ্ব ব্যাংকের কি বিশ্ব ব্যাংক বিশ্ব ব্যাংক তো নেপালে বলতে পারে না শ্রীলঙ্কায় বলতে পারে না বৌদ্ধদের এত মিটিং হয় কেন তিনি তো ভারতে বলতে পারেন না আর এস এস বজরং দলের এত হিন্দু হিন্দু সভা হয় কেন ভারতের কিছু চ্যানেল আছে TV channel Star TV Star Zee Zee Classic অথবা ভারতীয় সনি এন্টারটেনমেন্ট ওখানে দেখা যায় ইয়ার টাইম ভাড়া করে হিন্দু ধর্ম প্রচার করে আমি অনেক সময় দেখেছি এক দেড় ঘন্টা একজন হিন্দু হিন্দু পুরোহিত হিন্দু ব্রাহ্মণ এক দেড় ঘন্টার ইয়ার টাইম ভাড়া করে তারা হিন্দু ধর্ম প্রচার করে প্রশ্ন করে জবাব দেয় বহু মানুষ এরকম পুরো ওয়াজটা এক দেড় ঘন্টা দেখায় বিনিময়ে টাকা দেয় বাংলাদেশের কোনো চ্যানেলে এরকম ইয়ার টাইম ভাড়া করে করে বলে মনে নাই বিশ্ব ব্যাংক ইন্ডিয়া নিয়ে প্রশ্ন তোলে নাই যে এত হিন্দু ধর্ম প্রচার হচ্ছে কেন শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচার হচ্ছে কেন বৌদ্ধ ধর্মের এত মাহফিল হয় কেন এটা প্রচার করে নাই বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে বিশ্ব ব্যাংকের কত বড় বেআবি যে দেশে মাহফিল বেশি হয় একথা বলার আমাদের কথা হচ্ছে স্পষ্ট করে আমরা বলতে চাই বিদেশি এজেন্সি যারা আমরা বাংলাদেশে কাজ করছে আমরা তাদের সম্মান করতে চাই কিন্তু আমাদের কলিজায় হাত দিলে কিন্তু খবর আছে এদেশের ইমানি চেতনাবোধ উত্তরাধিকার ঐতিহ্যের উপর হাত দিলে খবর আছে এটা আমরা স্পষ্ট করে বলতে চাই বিশ্বব্যাংক সাহায্য করে কোনো আপত্তি নাই তাদের সাহায্য নিয়ে আমাদের প্রশ্ন আছে বিশ্বব্যাংকের যত প্রকল্প বাংলাদেশ সরকারকে তারা দেউলিয়া বানিয়ে দিয়েছে বিশ্বব্যাংকের প্রকল্প শতকরা অর্ধেকের মতো তারা কনসালটেন্সি ফি নিয়ে যায় বাকি অর্ধেক অর্ধেকের চাইতে কম রাস্তাঘাট তৈরি হয় অর্ধেক তারা নিয়ে যায় শুধু আসলে বাংলাদেশকে হাত পা বেঁধে রেখেছে বিশ্বব্যাংক এই জন্য কমিউনিস্টরা বলে যে এই দেশটাকে বিশ্বব্যাংকে তাড়াতে হবে বিশ্বব্যাংক যদি বাড়াবাড়ি করে আমরা অন্তত পক্ষে ওদের সাথে হাত মিলিয়ে বিশ্বব্যাংকে দেশটাকে তাড়ানোর পথে আমাদের যেতে হবে কারণ তারা যখন ধর্মের উপর হস্তক্ষেপ করার মানসিকতা দেখাচ্ছে আর চুপ করে থাকার উপায় নেই সম্মানিত হাজরিন বয়ের কোনো কারণ নেই আলহামদুলিল্লাহ বৌরি হাওয়া সত্ত্বেও বাংলাদেশের বুকে কেমন পর্যন্ত কমে মাদ্রাসা থাকবে এবং আল্লাহ না করুন রাশিয়ার মতো চীনের মাংস বিপ্লবের মতো রাশিয়ার বলশিবিক আন্দোলনের মতো আল্লাহ না করুন আল্লাহ না করুন মাদ্রাসা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তারপরেও আল্লাহ তালা মাটির তলায় নতুন মাদ্রাসা তৈরি করে দিবেন এটাই নিয়ম এবং কিছু দরবেশ থাকা দরকার কৌমি মাদ্রাসায় যারা পড়ে আমার বাপ তো অবাক লাগে তাদের কলিজের ভিতরে কত এখলাস কত মহাব্বত কত ইসার একজন ছাত্র জানে কজনে সরকারি পরীক্ষা দেয় একেবারে ফার্সিখানা থেকে শুরু করে দাওরা হাদিস তারপর একটা মাদ্রাসায় খেদমত করছে তিনি জানেন যে আমার কোনো ডিগ্রি নাই আমি কোনো ডিগ্রি পাবো না আমি কোনো সরকারি চাকরি করতে পারবো না কোনো সরকারি মসজিদে আমি যেতে পারবো না আমি শুধু কাল আল্লাহ কাল রসুলের খেদমত করে যাব বেতন কম সামান্য হাদিয়া নেয় একটা মুদির দোকান দিলেও লাখ টাকা লাভ কিন্তু তিনি সেটা না নিয়ে সামান্য হাদিয়া নিয়ে দিনের পর দিন মাসের পর মাস মাদ্রাসার ভিতরে থেকে যায় এদের ত্যাগ এদের কোরবানি এদের ইশার পৃথিবীর বুকে নজিরবিহীন বেনজির তাদের খেদমত কত বড় ত্যাগ life dedicated to to the cause of ilm Hathazari মাদ্রাসার মুফতি আজম হজরত মৌলানা আহমদুল হক রহমতুল্লাহ আলাই আমি তাকে জীবনের শেষ মুহূর্তে মাদ্রাসায় দেখতে গেছে হোস নাই মাদ্রাসা ছেড়ে যান নাই মাদ্রাসা ছেড়ে যান নাই আখিরি তার নিঃশ্বাস চলে গেছে মাদ্রাসার কামরার ভিতরে এত বড় ত্যাগ আমি কলেজ আর চাকরি করবো সাত বছর তারপর আমি কলেজ থেকে চলে যাব। এটাই দুনিয়ার নিয়ম এটাই গভর্নমেন্ট নিয়ম কিন্তু কমে মাদ্রাসা তারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মাদ্রাসা পাহারা দেন হজরত মোল্লা নুর ইসলাম কদিম সাহেব পটিয়া মাদ্রাসার মহতমিম চোখে দেখেন না কানে শোনেন না পটিয়া মাদ্রাসার পাহারাদারি করতেছেন এটার নাম কমি মাদ্রাসা এই কমি মাদ্রাসার বিরুদ্ধে যত চক্রান্ত দেশের ভিতরে দেশের বাইরে বিশ্ব ব্যাংক এবং বিশ্ব ব্যাংকের দালালরা দেশে করবে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদের তৈরি থাকতে হবে কারণ এদেশের মাদ্রাসা কারো দয়ার উপর চলে না স্বীকৃতি না দিলেও কিছু আসে যায় না স্বীকৃতি সারা কমে মাদ্রাসা চলবে চলবে দারুলম দেবন্দের হাজার হাজার আপনার দেওয়ান সারা দুনিয়া ছড়িয়ে আছে এবং এটার ভয়ের কোনো কারণ নাই যে গভর্নমেন্ট টাকা দেবে না বেতন দেবে না আমার বেতন গভর্নমেন্টে না দিলে আমার হয়তো আমি বেকাদায় পড়ে যাব আমার চাকরি থাকবে না কিন্তু কমি মাদ্রাসার সাথে যারা আছেন তারা তাদের বেতন আল্লাহর পক্ষ থেকে আসে গভর্নমেন্টের পক্ষ থেকে আসে না অতএব আমাদের সচেতন থাকতে হবে এবং সত্য কথা বলার জন্য তৈরি থাকতে হবে যত চক্রান্ত সম্মিলিতভাবে মোকাবেলা করার জন্য আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে আমি একথা বিশ্বাস করি আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধের সামনে বিশ্বব্যাংক সহ যত চক্রান্ত আছে সবগুলো ব্যর্থ হয়ে যাবে ইনশাআল্লাহ বাতিল সে দবনে वाले आया समा नहीं हम सो बार कर चुका है तू इम्तहा हमारा আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আনায়ত করুন জাগরণ পত্রিকা পাঁচ টাকা করে কিনবেন এটা রাউজান থেকে বের হয় কিছুদিন পর পর বের হচ্ছে আর কি সাময়িকী আমার নিজের লেখাও আছে গত সংখ্যাও আছে সহযোগিতা করবেন যাতে আগামী দিনে তারা আরও একটু বের করতে পারে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আনায়ত করুন আল্লাহ আমিন রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনুনা মিনাল খাসিরিন রব্বুল আলামিন আজকের এই বিশাল সমাবেশকে আপনি কবুল করুন ইয়া রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের জানা গুনাহ অজানা গুণা জাহেরি গুণা বাতিল গুণা আপনি মাফ করে দিন ইয়ারব্বাল আলমের মোবারক জলসা গহির আর বুকের উপরে আল্লাহ পাকের রহমতের অমীয় ধারা নাজিল করুন আল্লাহ ইয়ারব্বাল আলমিন মুসলমানে মুসলমানের ভ্রাতৃত্ববোধ ওখব্বত মমাহাত বাইচারগী আল্লাহ পাক পয়দা করে দিন রব্বুল আলমিন মাদ্রাসার বিরুদ্ধে যে চক্রান্ত সবগুলোকে আপনি কলা ক্ষমা করে দিলে আল্লাহ ওলমাইক রামের বিরুদ্ধে যে বিষুদ্গার আল্লাহ পাক সমস্ত চক্রান্তকে আপনি ইস্তিশাল করুন ইয়ারব্বাল আলমিন ওলমাই দেওবন্দের হকানি রব্বানি মোবারক জামাতের অগ্রযাত্রাকে আপনার পায়